আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওমানওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনার সকলকে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আমাদের গত পর্ব থেকে ধারাবাহিক আরেকটি নতুন বিষয় আলোচনা শুরু করেছি তা হচ্ছে শিশুর মনস্তাত্ত্বিক বা তার মানসিক বিকাশের ক্ষেত্রে সুন্নার আলোকে আমাদের কোন কোন মূলনীতি গ্রহণ করা জরুরি আমরা গত পর্ব আলোচনা করেছি আজকেও সেটির কন্টিনিউশন রাখবো তা হচ্ছে যে শিশুর সাথে কোয়ালিটেটিভ টাইম স্পেন্ডিং অর্থাৎ তার সাথে তার সাথে গুরুত্বপূর্ণ সময় কাটানো তার সাথে আপনি এমন সময় কাটানো যেই সময়ের মধ্যে রয়েছে গুণ মান রয়েছে মান সম্পন্ন সময় কাটানো এবং আমরা গত পর্বেই কথা বলেছি যে আপনি খেতে বসছিলেন অথবা টেলিভিশন দেখছেন আপনি তাকে আপনার পাশে বসিয়ে রেখেছেন অথবা আপনি বই পড়ছেন আপনার পাশে সে বসে আছে অথবা আপনি তার পাশেই শুয়ে থাকলেন এটিকে কিন্তু কোয়ালিটিটিভ টাইম স্পেন্ডিং বলে না গুণগত বা মান সম্পন্নভাবে তার সাথে সময় কাটানো অর্থাৎ অ্যাক্টিভলি শুধু তাকে নিয়ে ব্যস্ত থাকে অন্য কোনো দিকে মনোযোগ নয় এই এইরকমভাবে শিশুর সাথে সময় কাটাতে হবে সেই বিষয়টি আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনা করছি তো প্রিয় দর্শক আমরা গত পর্বে এ বিষয়ে কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকেও আমরা সে বিষয়ে আলোচনা করব এবং সময় পেলে ইনশাল্লাহ আমরা আরেকটি বিষয় আলোচনা করব তা হচ্ছে শিশুকে হাসি খুশি রাখা অর্থাৎ শিশুকে খুশি রাখা হাসি এর মধ্যে তাকে রাখা তো প্রথম যে বিষয়টি তা হচ্ছে আমরা দেখি যেহেতু রাসুলসলামে আমাদের আদর্শ মূল নীতি আমরা তার কাছ থেকেই গ্রহণ করি রাসুল্লাহ সাল্লাম শিশুদের সাথে সময় কাটিয়েছেন এবং এই সময় কাটানোর ক্ষেত্রে তিনি কখনো তার ব্যস্ততাকে অজুহাত হিসেবে দেখাননি কখনো তিনি দেখাননি তার তার উচ্চতা তার মহত্ব তিনি যে মহান এটিকে অজুহাত হিসেবে দেখাননি অথবা আমরা অনেক মহান হতে পারি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারি আমরা হতে পারি যে অনেক বড় লিডার আমরা হতে পারি অনেক কর্মব্যস্ত এর পরেও আমাদের শিশুদের সাথে কোয়ালিটেটিভ টাইম স্প্যান্ড করতে হবে এখানে আমরা দেখি যে রাসুসলাম সেটি করেছেন এবং তার দেখা দেখি আমরা কামরদি আল্লাহ তালানহম তারাও কিন্তু তাদের শিশুদের সাথে কোয়ালিটেটিভ টাইম স্প্যান্ড করেছেন এখানে আমরা দেখি যেমন অমর আদি আল্লাহ তালানহু তিনি তার সন্তান আবদুল্লাহকে অথবা সালিমকে অথবা অন্য সন্তানদেরকে নিয়ে তিনি কখনো কখনো হাঁটতে বের হতেন তাদেরকে নিয়ে তিনি সামনে এগোতেন কখনো তিনি তাদেরকে নিয়ে বাজারে যেতেন কখনো তিনি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন তাদেরকে তিনি সময় দিতেন এবং এখানে আমরা দেখি যে যেমন কখনো কখনো তিনি আবার তার সন্তানদের বাইরে অন্য শিশুদেরকে যেমন আবদুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালাহকে তিনি সময় দিতেন জোবাই রদি আল্লাহ তালাহুকে আমরা দেখি যে তিনি তার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন লিয়াত আল্লামা ফনুন আল কিতাল যাতে তারা যাতে তার সন্তান যুদ্ধবিদ্যা যুদ্ধবিদ্যা বা যুদ্ধের যে কলাকৌশল এটি তারা বুঝতে পারে এবং যাতে সে অত্যন্ত সুদৃঢ় শক্তিশালী একজন একজন অত্যন্ত সুদক্ষ যোদ্ধায় সে পরিণত হতে পারে এবং কখনো কখনো রাসুল আসলামকে আমরা দেখেছি যে শিশুদেরকে শিশুদের সাহচর্যে থাকার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন কখনো কখনো আমরা দেখি যে রাসুল ইসলাম নিজে তো শিশুদের সাথে খেলেছেন তিনি রাসুল হওয়ার আগে তার শিশু অবস্থায় তিনি শিশুদের সাথে খেলেছেন আবার তিনি রাসুল হওয়ার পরেও তিনি শিশুদের সাথে খেলেছেন তাদের সাথে তিনি বসবাস করেছেন তাদের সাথে তিনি থেকেছেন তাদের সাথে তিনি সময় স্পেন্ড করেছেন এবং কখনো কখনো সকালে কখনো কখনো সন্ধ্যাবেলায় শিশুদের সাথে তিনি হেঁটেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এভাবে বড় হয়ে উঠেছেন এবং এভাবেই তিনি শিশুদেরকে বড় হয়ে ওঠার জন্য তাদের বেড়ে ওঠার পরিবেশ তিনি নিশ্চিত করেছেন আমরা এখানে দেখি কখনো কখনো রাসুল সাল্লাম একদল শিশুর পাশে দিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি তাদেরকে ছত্রভঙ্গ করে দেননি তিনি তাদেরকে বিচ্ছিন্ন করে দেননি তিনি তাদেরকে আলাদা করে দেননি তিনি তাদেরকে ধমক দিয়ে অথবা তিনি তাকে বলেননি যে তোমাদের পড়াশোনা আছে তোমরা পড়তে যাও অথবা তোমাদের অন্যান্য কাজ সেখানে যাও তিনি শিশুদের যে মনস্তত্ব রয়েছে শিশুদের যে ভালো লাগা রয়েছে ভালোবাসা রয়েছে তাদের এই এই যে এই সময় তাদের করণীয় কি এটি তার চেয়ে কেউ ভালো জানতো না এই জন্যে রসুল ইসলাম তিনি শিশুদের সাথে গিয়ে পাশে দিয়ে গেলে তিনি কখনো তাদেরকে অত্যন্ত কোমল সুরে সালাম দিতেন তিনি কখনো তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তিনি কখনো কখনো কখনো তাদের দিকে তাকিয়ে মুসকি হাসতেন তিনি কখনো কখনো তাদের খেলা দেখতেন তিনি কখনো কখনো তাদেরকে পিছন দিক থেকে গিয়ে ধরতেন কখনো কখনো তিনি তাদেরকে ডাকতেন ডেকে তিনি প্রতিযোগিতার আয়োজন করতেন তাদের মাঝে কিন্তু তিনি কখনো তাদেরকে বিচ্ছিন্ন করে দিতেন না তাদের খেলাকে নষ্ট করে দিতেন না তাদেরকে হুমকি ধমক ইত্যাদি প্রদান করতেন না বরং তিনি তাদেরকে এই যে একত্রিতভাবে একসাথে যে তারা খেলছে এর উপর ভিত্তি করে তিনি তাদের মধ্যে একটা স্পিরিট অফ ইউনিটি অর্থাৎ ঐক্যবোধ থাকার একটি মানসিকতা একটি একটি শিক্ষা তিনি তাদেরকে প্রদান করতেন অতএব আর রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের আদর্শ আমাদেরকে এই ক্ষেত্রে যদি আমরা মেনে চলি তাহলে আমাদেরকে দেখতে হবে যে শিশুদেরকে সময় দেয়া শিশুদের সাথে শিশুদেরকে মিলিয়ে দেয়া এবং শিশুদের জন্যে সময় স্প্যান্ড করার জন্য একটা প্ল্যান কার্যকরী প্ল্যান গঠন করা গ্রহণ করা দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার যে আমরা শিশুদেরকে তো নিজেরা সময় দেবই আবার শিশুদেরকে অন্য শিশুদের সাথে ট্যাগ করে দিতে হবে অন্য শিশুদের তার বয়সী যে সকল শিশু রয়েছে তাদের সাথে ট্যাগ করে দিতে হবে কারণ এর মাধ্যমে শিশুদের নিজেদের কথোপকথন নিজেদের খেলাধুলা নিজেদের মধ্যে মত বিনিময় এর মাধ্যমেই কিন্তু তার মধ্যে বড় হওয়ার যে প্রবণতা অন্যের প্রতি দায়িত্বশীলতা এবং তার যে শিশু সুলভ যে আচরণ সে আচরণের রিফ্লেকশন অন্যের মধ্যে দেখা এগুলো কিন্তু তার মধ্যে একটা ভালো লাগা বা ভালোবাসা তৈরি করবে তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শিশুদের জন্য অন্য কোন শিশুকে আমরা তাদের তাদের বন্ধু হিসেবে বা তাদের ফ্রেন্ড হিসেবে তাদের মেইট হিসেবে আমরা নির্বাচন করছি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ে আমরা অন্য জায়গায় বলে এসেছি যে আসলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ আপনি যার সাথে থাকছেন তার প্রভাবে কিছু না কিছু প্রভাবিত আপনি হবেনই এই জন্যে পিতামাতার দায়িত্ব হচ্ছে শিশুদের জন্য উত্তম বন্ধু বান্ধব নির্বাচন করে দেয় এবং এই ক্ষেত্রে একটি ভূমিকা পালন করা কার্যকরী ভূমিকা পালন করা অর্থাৎ আপনি যেমন ধরুন যে আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ শিশু রয়েছে যারা আত্মীয় স্বজনরা ভালো এবং তারা ওই শিশুরা তারা ভালো পরিবেশে থাকার কারণে তাদের মধ্যে ভালো মানুষই তৈরি হয়েছে আপনার সন্তানকে তাদের কাছে নিয়ে যাবেন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে দেবেন যাতে তারা বন্ধুত্বের অভাবে বন্ধুত্ব কিন্তু খুবই ন্যাচারাল ডিমান্ড এটা একটা প্রাকৃতিক দাবি প্রত্যেক মানুষ চায় তার ভালো বন্ধু থাকুক এই ভালো বন্ধু যদি না থাকে তাহলে সে খারাপ বন্ধু গ্রহণ করবে অতএব এই সুযোগ কখনোই আপনি তাকে প্রদান করবেন না অথবা আপনি আপনার সন্তানের জন্য বন্ধু নির্বাচন করবেন বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি সহযোগিতা করবেন যে কেমন বন্ধু সে নির্বাচন করবে না হয় কিন্তু এখানে ভুল বা এখানে স্লিপ করার মিস্টেক করার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে বন্ধু হিসেবে তারা গ্রহণ করেছে যাদেরকে বন্ধু হিসেবে তারা মেনে নিয়েছে যাদের কে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সাথে সময় ব্যয় করছে আপনি তাদেরকে প্রতি মুহূর্তে তদারকি করবেন যে বন্ধুর সাথে যে সময় ব্যয় করছে এটা আসলে কি কাজে ব্যয় করছে বন্ধুর সাথে সে যে ঘুরে বেড়াচ্ছে কোন দিকে ঘুরে বেড়াচ্ছে সে যদি একটু বাসায় আসতে দেরি করে তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে কোন বন্ধুর সাথে ছিল প্রয়োজনে সেই বন্ধুকে আবার জিজ্ঞেস করুন আপনি সেই বন্ধু সম্পর্কে জানুন এবং সেই বন্ধু যদি ভালো না হয় তাহলে তার থেকে আপনার সন্তানকে বের করে নিয়ে আসার জন্য আপনাকে কৌশলে সুকৌশলে আপনাকে পদ্ধতি গ্রহণ করতে হবে অতএব প্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে যেমনিভাবে শিখবে তারা তাদের বন্ধুদের কাছ থেকে তেমনিভাবে শিখবে আমাদের সন্তানদের বন্ধুদের নির্বাচনের ক্ষেত্রে যাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এই জন্যে পৃথিবীর প্রত্যেক পিতামাতা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হচ্ছে যে তার সন্তানদের জন্য উত্তম বন্ধু সিলেকশন করা অথবা উত্তম বন্ধু সিলেকশনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা যার সাথে তারা খেলবে যার সাথে তারা গল্প করবে যার সাথে তারা চ্যাট করবে যার সাথে তারা সময় কাটাবে যার সাথে তারা একই সাথে স্কুলে যাবে বা শিক্ষা শিক্ষা পিঠে যাবে সেখানে তারা পড়াশোনা করবে প্রকার বহু বিষয় রয়েছে আপনার বন্ধু সন্তানের জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এবং খেয়াল রাখবেন যে এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যদি কোনো অবস্থায় সে খারাপ বন্ধু নির্বাচন না করে ফেলে খারাপ বন্ধু যদি কোনো এক অবস্থায় সে নির্বাচন করে ফেলে তাহলে খারাপ বন্ধু তাকে ধ্বংস করে ফেলবে অথবা ধ্বংসের পথে তাকে নিয়ে যাবে অতএব খারাপ বন্ধু যদি কোনো অবস্থায় নির্বাচিত না হয়ে যায় এটি তার দুনিয়াকেও ধ্বংস করে দেবে এটি তার আখিরাতকেও ধ্বংস করে দেবে খারাপ বন্ধু তাকে খারাপ স্থানে নিয়ে যাবে খারাপ জায়গায় নিয়ে যাবে খারাপ কাজে তাকে উদ্বুদ্ধ করবে অথবা খারাপ কথা তার কাছ থেকে শুনবে খারাপ অভ্যাস তার কাছ থেকে দেখবে খারাপ কাজ তাকে করতে দেখে সেই কাজে সে কিছুটা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করবে সেই কাজ সে নিজে করার সে চেষ্টা করবে বন্ধুর অনুসরণে সে নিজেও ওই রকম কোনো কাজে সে হয়তো বা অভ্যস্ত বা আগ্রহী হয়ে যেতে পারে এই আমাদের সন্তানরা যাতে উত্তম বন্ধু সিলেকশন করে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে নিশ্চয়ই আপনি আপনার সন্তানকে দেখতে চান না যে সে কারাগারে চলে যাক সে হয়তোবা মাদকাসক্ত হোক সে হয়তোবা একজন সিরিয়াল কিলার হোক সে হয়তোবা অশ্লীল কাজে অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যাক অথবা সে পড়াশোনা বাদ দিয়ে দেখ অথবা সে ধরুন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাক আপনি নিশ্চয়ই আপনার সন্তানকে এরকম অবস্থায় দেখতে চান না নিশ্চয়ই আপনার সন্তানকে আপনি দেখতে চান যে সে আল্লাহর ঘরগুলো ভিজিট করুক সে মসজিদে যাক নিয়মিত সালাদ দায় করুক আপনাদের সাথে খুবই ভালো কথা বলুক বড়দেরকে সম্মান করুক ছোটদের তাদেরকে আদর করুক খুবই শান্ত ভদ্রভাবে কথা বলুক তার দায়িত্বগুলো পালন করুক পড়াশোনা ঠিক মতো করুক খারাপ কাজে বা খারাপ প্রবণতার প্রতি উদ্বুদ্ধ না হোক এগুলো যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই ভালো বন্ধু তাদের জন্য নির্বাচন করতে হবে দ্বিতীয় বিষয় তৃতীয়ত হচ্ছে তাহলে আমরা প্রথমত বললাম যে আপনি তাকে সময় দেবেন দু নম্বর হচ্ছে এবং অ্যাক্টিভ কার্যকরী সময় দেবেন দু নম্বর হচ্ছে তার জন্য উত্তম বন্ধু নির্বাচন করবেন অথবা নির্বাচনে সহযোগিতা করবেন এবং তার বন্ধুদের সাথে সে যে সময় ব্যয় করছে এটি প্রতি মুহূর্তে মনিটরিং করবেন যে whether the time is ill spent whether the time is অর্থাৎ the time spend with them is leading them towards evil or ill things এটি আমাদেরকে দেখতে হবে আর তৃতীয় বিষয় সেটি হচ্ছে তাদের জন্য যে শিক্ষক আপনি নির্বাচন করবেন মনে রাখবেন যে শিক্ষকরা হচ্ছে অলসো ফ্রেন্ডস তারাও বন্ধু অতএব শিক্ষক কারা আপনার শিশুদের আপনার সন্তানদের এটিও কিন্তু খুবই ভালোভাবে নির্বাচন করতে হবে কারণ শিক্ষকদের একটা বড় ধরনের প্রভাব রয়েছে যেমনভাবে বন্ধু বান্ধবদের প্রভাব রয়েছে শিশুদের উপর তেমনিভাবে শিক্ষকদের অনেক বড় প্রভাব রয়েছে অতএব আপনি একজন ভালো শিক্ষক একজন নেককার শিক্ষক একজন আমলদার একজন পুণ্যবান মানুষ তার জন্য শিক্ষক হিসেবে আপনি নিয়োগ করুন যাতে এই পুণ্যবান শিক্ষক তাকে পুণ্যবান কাজে তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং প্রিয় দর্শক এরপরে আমরা যে বিষয়টি বলতে চাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা তাহলে কবে জাগ্রত হবেন কবে আপনাদের কাছে এই অনুভূতি তৈরি হবে কবে আপনারা বুঝবেন যে না আমাদের শিশুদের প্রতি আমাদের এরকম দায়িত্ব রয়েছে শুধুমাত্র অর্থ সংগ্রহ করা তাদের জন্য ভালো থাকার ব্যবস্থা করা ভালো খাওয়ারের ব্যবস্থা করা this not all about this এটি একমাত্র শেষ কথা নয় বরং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাদের শারীরিক বিকাশের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মানসিক বিকাশ কারণ শরীরগতভাবে সে হতে পারে অনেক অনেক সুস্থ কিন্তু মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে সে যদি অসুস্থ হয় সে যদি সেখানে করাপ্ট হয় দুর্নীতিবাজ হয় দুর্নীতি পরায়ণ হয় তাহলে কিন্তু সব কিছুই শেষ হয়ে যাবে দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরাতও শেষ হয়ে যাবে দ্বিতীয়ত আজকের যে মূলনীতি আমরা আলোচনা করার কথা বলেছি শুরুতে তা হচ্ছে যে শিশুদেরকে হাসি খুশি রাখা তাদের মনে তাদের অন্তরে হাসি এবং খুশি ঢুকিয়ে দেয়া প্রবেশ করানো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ শিশুকে যদি আপনি অত্যন্ত চমৎকারভাবে তার বেড়ে ওঠাকে নিশ্চিত করতে চান যদি আপনি শিশুর মধ্যে খুবই সুন্দর প্রভাব পড়ুক সেটি যদি দেখতে চান যদি আপনি শিশুকে উত্তমভাবে লালন পালনের চেষ্টা চালান যদি আপনি চান যে আপনার শিশু সোনালী শিশুতে পরিণত হোক তাহলে অবশ্যই আপনি তার অন্তরে ভালোবাসা তার অন্তরে আনন্দ এবং খুশি ইত্যাদি প্রবেশ করাতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু তাকে ব্যাপকভাবে আন্দোলিত করে ব্যাপকভাবে তাকে প্রভাবিত করে এবং শিশুরা তাদের মধ্যে তো সাধারণত তারা যেহেতু নিষ্পাপ তাদের মধ্যে যেহেতু পাপ আচার ইত্যাদির প্রবণতা তৈরি হয়নি ফলে এই শিশুরা তারা ভালোবাসে আনন্দে থাকতে তারা খুশিতে থাকতে আপনি দেখবেন আপনার বাসায় যদি এক দুটো শিশু থাকে তাহলে তারা প্রতি মুহূর্তেই নিজেদের মধ্যে আপনি যদি তাদেরকে সময় না দেন তাহলে তারা নিজেদের মধ্যে ছোট ছোট বাচ্চারা নিজেরাই হয়তো বা আনন্দ খুশির ব্যবস্থা করবে তারা নিজেদের মধ্যেই গল্প বলবে নিজেরাই দৌড়াদৌড়ি করবে নিজেরাই খেলার আইটেম তৈরি করে নিয়ে তারা কিন্তু চায় প্রতি মুহূর্তে যে তারা আনন্দের মধ্যে থাকুক তারা খুশির মধ্যে থাকুক it is your responsibility to to enter to cause their hearts Uh, to be delighted, to be um, uh, to be extremely uh, rejuvenated এটা কিন্তু আপনার দায়িত্ব যে আপনি এই কাজটি করবেন তো এরপর আমরা যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে আমরা আমাদের এই শিশুদেরকে তাদেরকে হাসি খুশি রাখা এটি কিন্তু আমাদের অন্যতম প্রধান দায়িত্ব আর এই হাসি খুশি আমরা শিশুদেরকে কিভাবে রাখবো যদি আমরা নিজেরা হাসি খুশি থাকি আমরা যদি প্রতি মুহূর্তে খুব গোমরা মুখে থাকি খুব মলিন মুখে থাকি রাগত মুখে থাকি সবসময় যদি মুখে আমাদের এক্সপ্রেশনটা বা আমাদের চোখের এক্সপ্রেশন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হয় যে আমরা খুবই ভয়ঙ্কর আমাদের নিজেদেরকে প্রদর্শন করছি তাহলে কিন্তু শিশুদের তাদের যে তাদের একটা যে নিষ্পাপ বা শিশু সুলভ যে হাসি খুশি এগুলো তাদের থেকে একেবারেই চলে যাবে ফলে তাদের নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হবে আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী আসালাম শিশুদেরকে হাসি খুশি রাখার জন্য তিনি অনেকগুলো পদ্ধতি গ্রহণ করেছেন আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে এগুলোকে আপনারা ফলো করতে পারেন এবং এর বাহিরেও আপনারা নিজেরা নিষ্পাপ কিছু আইটেম তৈরি করে নিতে পারেন যাতে যার মাধ্যমে আপনারা আপনাদের শিশুদেরকে আনন্দ প্রদান করবেন তাদেরকে হাসি খুশি রাখবেন রাসুল্লাহ সাল্লাহ সব সবসময় শিশুদের মনে আনন্দ দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাতেন তিনি কাজ করতেন এবং এই ক্ষেত্রে তিনি যে কাজগুলো করতেন তার মধ্যে একটি হচ্ছে যে আল ইস্তেকবাল হোম যে তিনি তাদেরকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানাতেন যেমন আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহ মেয়ে হজরত ফাতেমা আল্লাহ যখন তার কাছে আসতেন তখন রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে যেতেন তাকে স্বাগত জানাতেন তাকে এগিয়ে নিয়ে আসতেন তাকে তার চেয়ারে বসাতেন অন্য কখনো কখনো আমরা দেখি যে কোনো শিশু আসলে তিনি দাঁড়িয়ে ওই শিশুকে তিনি কোলে নিতেন এবং তিনি তার তার কোলে তিনি তাকে বসাতেন কখনো কখনো কোনো শিশুকে তিনি তার পাশে বসাতেন কখনো কখনো শিশুকে দেখলে তিনি হেসে দিতেন কখনো কখনো শিশুকে দেখলে তিনি তাকে আদর করতেন তাকে চুম্বন করতেন তার মাথায় হাত বুলিয়ে দিতেন এইভাবে আমরা দেখি যে রাসুলসাল্লাম শিশুদেরকে তিনি স্বাগত জানাতেন অতএব স্বাগত জানানোর ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাম আমরা মনে করি যে না বড়কেই যিনি বয়স্ক যিনি লিডার যিনি নেতৃত্ব স্থানীয় নেতৃস্থানীয় তাকে আমরা স্বাগত জানাবেন no it is not the fact শুধুমাত্র যে তাদেরকে স্বাগত জানাবেন আপনি শিশুদেরকেও স্বাগত জানাতে হবে এর মাধ্যমে তাদের তারা যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তাদের সামনে উপস্থাপন করতে হবে দুই নম্বর যেটি তিনি করতেন তিনি তাদেরকে জড়িয়ে ধরে চুম্বন দিতেন আমরা জানি যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার নাতি হজরত হাসান এবং হোসেন নদী আল্লাহ তালানহু অথবা তিনি ও আবু মামা আলবাহ রদি আল্লাহ তালাহু এইরকম শিশুদেরকে তিনি দেখলে আবদুল্লাহ জাফর রদি আল্লাহ তালাহু এরকম অনেক শিশুদের কথা আমরা বলতে পারি তিনি তাদেরকে আদর করতেন তিনি তাদের মাথায় হাত বলে দিতেন তিনি তাদেরকে তিনি তাদেরকে চুম্বন করতেন তার নাতিকে এবং কখনো কখনো তিনি তার জিব্বা বের করে দিতেন তার নাতিদের জিব্বার সাথে লাগাতেন অথবা মুখের সাথে মুখ লাগাতেন এভাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদেরকে তিনি আনন্দ প্রদান করতেন এবং মুমা জাহাতুহুম তার সাথে তিনি হাসি তামাশা করতেন তিনি তাদের সাথে ঠাট্টা করতেন তিনি সাথে তাদের সাথে হাসি খুশি থাকতেন এবং তৃতীয়ত হচ্ছে মাসহুর সিম তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের চুলগুলোকে কার্ডলিং করা আমরা বলি যে কার্ডলিং করলেন পেটিং করা অর্থাৎ একটু হাত বুলিয়ে দিয়ে ওইখানে দুষ্টমির মতো করে একটু তাকে একটু আনন্দ দেওয়ার জন্য মাথায় একটু চুলকানোর মতো এক ধরনের ইয়ে করা এক্সপ্রেশন শো করা যাতে আপনি বুঝাচ্ছেন যে আপনি তাকে আনন্দ প্রদান করতে চাচ্ছেন কখনো কখনো তাদেরকে কোলে নেয়া তাদেরকে তাদেরকে পাজরের উপর রাখা তাদেরকে সামনে রাখা তাদেরকে আপনার ঘাড়ে নিয়ে কখনো কখনো আপনি উঠের মতো করে অথবা কখনো আপনি ঘোড়ার মতো করে হাঁটবেন যে আপনার পিঠের উপর চড়ে তারা হাঁটছে পিঠের উপর চড়ছে মনে হচ্ছে যেন তারা গাড়িতে চড়েছে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করতেন এবং ওয়াবাদ রহম ফি হিজরিহি শরীফ রসুলাম তার কোল মোবারকে তিনি শিশুদেরকে রাখতেন তাকদিমুল আতমাত তৈবাতিলাহম তাদের জন্য উত্তম খাবার তিনি পরিবেশন করতেন এগিয়ে দিতেন সুন্দর ভালো ভালো খাবার এবং সর্বোচ্চ আল্লাহ আকরুম আহম যে তিনি তাদের সাথে খেতেন এবং প্রিয় দর্শক এগুলো সব কিছুই কিন্তু এই শিশুদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করার জন্যে একটা আবেগ অনুভূতি ভালোবাসা ও স্নেহ অন্যের প্রতি অ্যাটাচমেন্ট যে আরেকজনের সাথে সম্পর্ক এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন কোনো একজন শিশু এসেছে শিশু আসার পর আমরা এর আগে অবশ্যই ঘটনাটি বর্ণনা করেছি যে উম্মে খালিদ তিনি যখন রাসুসলামের কাছে এসেছেন তিনি একটি সুন্দর জামা পরে এসেছেন রাসুসলাম তাকে বলতেন তাকে দেখে বলেছেন যে সানা সানা খুবই সুন্দর খুবই সুন্দর জামা পরে এসেছো তুমি এটা তার মধ্যে এতটা প্রভাব ফেলেছে যে তিনি কখনোই এ কথা বলতে পারেননি তিনি কখনো এটি ভুলে যাননি আপনি কোনো একজন শিশু আসলে তাকে যদি অভ্যর্থনা জানান তার কিছু বিষয় নিয়ে যদি প্রশংসা করেন তাহলে কিন্তু তার মাঝে এইরকম একটি প্রভাব তার মাঝে তৈরি হবে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনার বিষয়গুলো বুঝেছেন এবং এটি আপনারা মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহামের কর্মপদ্ধতিকে সামনে রেখে আমাদের শিশুদেরকে যাতে আমরা উত্তমভাবে প্রতিপালন করতে পারি এবং আমাদের শিশুদেরকে সোনালী শিশুতে পরিণত করার ক্ষেত্রে যাতে আমরা তাদেরকে হাসি খুশি রাখি তাদেরকে সবসময় মরা করে রাখা তাদেরকে সবসময় ধমক দিয়ে তাদের তাদেরকে নিবৃত করে রাখা তাদের মনে রাখা যে তারাও মনে রাখতে হবে সে কিন্তু শিশু সে কিন্তু আপনার মতো এতটা বয়স তার হয়নি এতটা গুরু গম্ভীর হওয়ার কিন্তু তার সময় নয় অতএব আপনি তাকে রাগ করে গুরু গম্ভীর অবস্থা রাখবেন অনেক বুদ্ধিজীবীর মতো সে থিঙ্কারের মতো সে বসে বসে চিন্তা করবে এটি কিন্তু তার অভ্যাস নয় এটি কিন্তু তার সাথে যায় না তার সাথে মানায় না তার সাথে মানায় যে শিশু সুলভ আচরণ সে দৌড়াদৌড়ি করবে সে হাসি ঠাট্টা করবে সে খেলাধুলা করবে এগুলো কিন্তু তার চরিত্রের অংশ এগুলো যদি কোনো শিশুর মাঝে এগুলোর যদি অভাব থাকে তাহলে বুঝতে হবে যে এই শিশুর এই শিশুর বেড়ে ওঠা ঠিকমতো হচ্ছে না এই শিশুর বেড়ে ওঠার মধ্যে কোনো প্রবলেম আছে এই শিশুর মূল যে পরিচালনা তার যে মূল প্রতিপালন তা ঠিকমতো হচ্ছে না অতএব আমরা এই সকল ইস্যুর প্রতি খুবই সজাগ দৃষ্টি রাখব এগুলো আমরা খুবই ভালোভাবে মূল্যায়ন করব সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে এবং আপনাদেরকে সেই অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি সকলে ভালো থাকুন হাদামা আইন্দি ওলা ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকাত